प्रणम से गुरु भूयो श्रीकृष्ण करुणारणव लोकनाथ जगच्चक्षुम श्रीशोकम तमुपाश्रये प्रणम से गुरु भूयो श्रीकृष्ण करुणारणव लोकनाथ जगच्चक्षुम श्रीशुकं तमुपाश्रये শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন যতক্ষণ এক পরহংস গুরু বৈষ্ণবের চরণে আমাদের অনুক্ষণ সেবাবৃত্তি প্রকাশ না হয় যতক্ষণ পর্যন্ত পরমহংস গুরু বৈষ্ণবগণের চরণে আমাদের অনুক্ষণ সেবাবৃত্তি যতক্ষণ উদয় না হয় ততক্ষণ পর্যন্ত মহা বিপদ উপস্থিত হতে পারে যে কোনো সময় মহাজনগণের চরণে অনুক্ষণ সেবাবৃত্তি পরিস্ফুটন হওয়া বড় সৌভাগ্যের বিষয় শিল পরীক্ষিত মহারাজ পরমাংশ শ্রেষ্ঠ শ্রী সুখদেবজির চরণে অনুক্ষণ সেবাবৃত্তি লাভ করেছেন পরিপূর্ণরূপে গুরুপাদ পদ্মের কৃপা গ্রহণ করেছেন সম্বন্ধে অবিধীয় প্রয়োজন জ্ঞানের সম্যক প্রকাশ একমাত্র শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের বাস্তব শ্রবণের দ্বারাই উদিত হতে পারে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ শ্রবণের সঙ্গে সঙ্গে আমার কি কর্তব্য আমি কে আমার কি কর্তব্য কি আমার প্রাপ্তব্য বস্তু প্রাপ্তব্য আমি কি বস্তু প্রাপ্ত হলে পরে আমার সমস্ত সমস্যার সমাধান হবে ইত্যাদি উত্তর পাওয়া যায় শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের সৃষ্টির রহস্য সম্বন্ধে আমরা কিছু কথা আলোচনা মাত্র করেছিলাম সৃষ্টির রহস্য সম্বন্ধে যেসব কথা আলোচনা করেছিলাম মোটামুটি খুব বিস্তৃত না হলেও মোটামুটি কিভাবে সৃষ্টি প্রকাশ হয় শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ ভগবান স্বয়ং যেভাবে বলেছিলেন আজ সেভাবে নারদজি এবার কীর্তন করবেন ব্রহ্মাজি নারদের প্রশ্নর প্রশ্নের উত্তরে যেসব উত্তর দিয়েছিলেন তারপরে ভগবানের লীলা অবতারাবলী সম্বন্ধে অনেক কথা বলেছেন লীলা অবতার অনেক লীলা অবতারের কয়েকটা আমি উল্লেখ করেছিলাম আপনাদের সামনে সব করা সম্ভব হয়নি বরাহদেব আদি বামনদেব কয়েকটা উদ্ধার করেছিলাম এভাবে লীলাবতার অসংখ্য প্রচুর তার প্রধান প্রধান তিনি কীর্তন করেছিলেন আমরা আলোচনা প্রসঙ্গে এই সপ্তম অধ্যায় দ্বিতীয় দ্বিতীয় স্কন্ধের সপ্তম অধ্যায়ের শেষেতে উচ্চারণ করেছিলাম ব্রহ্মা বলেছিলেন ते वै विदन्ति अतितरन्ति च देवमायां स्त्रीशूद्रहोणसवरायोऽपि पापजीवः यद्दद्भूतक्रमपरायणशील शिक्षा तिर्जग तिर्जगजनयोऽपि किमु श्रुतधारणाय जे ते वै विदन्ति अतितरन्ति च देवमायं স্ত্রীশূদ্রহোণসবরয়োপি পাপজীবা যত পাপ জীব আছে সমস্ত জগৎ দেব মায়ায় মোহিত রয়েছে তাতে স্ত্রী শূদ্র হুন সবড়া ওপি পাপ জীবা যারা আরো পাপি জীব পাপ জীবা यद्भुत क्रम परायणशील शिक्षा स्थिर्जग जना ओपी किमु সুত ধারণায় আজে হে নারদ তোমাকে কি বলবো কি অধিক অধিক কি বলবো যদি সাধু বৈষ্ণবগণের পরমংশগণের জীবন চরিত্র কেউ শিক্ষা করে কারণ গুরু বৈষ্ণবের চরিত্র তার মধ্যে যেটাকে আপনারা ছিল ভাগবতী মহাপুরাণ বলে আপনারা মনে করেন যে যে ধারণা নিয়ে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের বিষয়বস্তু পরমহংস গুরু বৈষ্ণবের জীবনে অ্যাপ্লাইড ফর্মে দেখা যায় শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু শুদ্ধ গুরু বৈষ্ণবের জীবনে অ্যাপ্লাইড ফর্মে দেখা যায় অর্থাৎ প্রয়োগ ভাগবতী মহাপুরাণের কী আছে তার চরিত্রটাকে দেখলে বোঝা যায় হ্যাঁ ভাগবত মহাজি এইটাই আছে এই সমস্ত কথা বড় অদ্ভুত কথা লাগতে পারে কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত ছিল গৌরকিশোর দাস বাবাজী মহারাজ বাইরের দৃষ্টিতে আপনাদেরকে ভাগবত কথা শোনার নাই কিন্তু শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের জীবন এই শ্রীমদ ভাগবতী মহা মহাপুরাণে যা যা আছে সেই সব শিক্ষার প্র্যাকটিক্যাল আমরা প্রয়োগ দেখতে পাই গৌরকিশোর দাস বাবাজি মহারাজের জীবন আপনাদের যদি কেউ মনে করেন তিনি হয়তো ভাগবতের অর্থ ভালো জানেন না সেই জন্য একটা উদাহরণ আমি তুলে ধরছি তাতে আপনাদের এই ধরনের সন্দেহ চলে যাবে ভগবানকে জানলে পরে কোনো কিছু জানার আর বাকি থাকে না সেটা যে অতি ধ্রুব সত্য কথা ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে নবদ্বীপে রানী চড়ায় ছিল বিমলা প্রসাদ সরস্বতী মাঝে মাঝে দর্শন করতে যেতেন গুরু পাকপদ্মের চরণ দর্শন করতে যেতেন অতি সাবধানে যেতেন বাবা কোন সময় কি অবস্থায় থাকতেন ঠিক নয় কখনো কখনো তিনি এই জড়জগতের বিষয়ী লোকগুলোর অত্যাচার থেকে বাঁচবার জন্য আমাকে একটু কৃপা করুন আমার ছেলেটা যেন পরীক্ষায় পাস করে আমার মেয়েটার বিয়ে হচ্ছে না একটু কৃপা করে দিন ইত্যাদি নোংরা এইসব প্রসঙ্গ থেকে বাঁচবার জন্য তিনি মাঝে মাঝেই লুকিয়ে থাকতেন মাঝে মাঝে রানীর যে ধর্মশালা তার পায়খানার মধ্যে লুকিয়ে থাকতেন লোকে বলছেন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ পায়খানার মধ্যে রয়েছেন কেন শিল সরস্বতী ঠাকুর বলছেন তিনি কখনোই পায়খানার মধ্যে প্রবিষ্ট নেই তিনি যেখানে থাকেন সেখানেই গোলক বৃন্দাবন বিরাজ করেন উনি মূর্খ লোকগুলোকে বঞ্চনা করবার জন্য তিনি ও ধরনের লীলা করে থাকেন অন্য অন্য লোক গেলে তিনি সাড়া দেন না দরজা বন্ধ করে থাকেন শিল বিমলা প্রসাদ সরস্বতীপাদ গিয়ে ডাকছেন বাবাজি মহারাজ আমি আপনার দাস এসছি বেশ কয়েকবার ডাকলেন ডাকার সঙ্গে সঙ্গে তিনি দরজা খুলে হাসতে হাসতে বেরিয়ে এলেন আমার প্রভু এসছেন আমার প্রভু এসছেন আসুন আসুন বলে তিনি সুন্দর করে বসালেন তাকে যত্ন করে মহাপুরুষগণের লীলা বড় বিচিত্র বললেন আমার প্রভু আপনি এসছেন শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের কোনো একটা শ্লোকের একটু উচ্চারণ করুন আপনি দয়া করে একটা শ্লোক বললেন ছিল প্রভুপাত বিমলাপ্রসাদ সরস্বতী বললেন এই শ্লোকের একটু ব্যাখ্যা শুনতে ইচ্ছে হচ্ছে আপনার কাছে এটি যদি করেন এই শ্লোকের ব্যাখ্যা করলেন শিলা বিমলা প্রসাদ সরস্বতী অপূর্ব ব্যাখ্যা যেখানে সরস্বতী স্বয়ং তার কণ্ঠে বসে রয়েছে তার নাম বিমলা প্রসাদ সরস্বতী শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বললেন বা বাবা কি সুন্দর ব্যাখ্যা বড় সুন্দর হয়েছে আচ্ছা আমার প্রভু এই শ্লোকের ব্যাখ্যা যদি এরকম হয় কেমন হয় বলে নিজে ব্যাখ্যা করতে আরম্ভ করলেন শিল বিমলাপ্রসাদ সরস্বতী খালি তাকিয়ে রয়েছেন অবাক হয়ে যে লোকে বলে শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ নাকি ভালো শিক্ষা দীক্ষা তার নাই কিন্তু আমি তো দেখছি শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের সর্বাঙ্গীন শিক্ষা তার জীবনে ফলি ফলিত রূপে দেখা যাচ্ছে যাকে কৃষ্ণ পরিপূর্ণরূপে কৃপা করেছেন তার কি অর্থের তার কি অর্থের কোনো অভাব হয় অর্থ মানে তার মানে শিল বিমলাপ্রসাদ সরস্বতী বলছেন যেভাবে তিনি এরকম ব্যাখ্যা করলেন শ্লোকের কোনো সাধারণ মানুষের ক্ষমতা নয় কোনো পণ্ডিত কোনো দিন এরকম ব্যাখ্যা করতে পারে না আমি অবাক হয়ে খালি শুনলাম তাতে বুঝলাম বাহ্য দৃষ্টিতে আপনাদের কাছে তিনি ভাগবতী মহাপুরাণের উপদেশ বাইরের দৃষ্টিতে দেখা যাচ্ছে উনি করেন না পরমাংশ গঙ্গার তীরে বসে রয়েছেন কিন্তু তারই শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের সমস্ত অর্থ হৃদয় জুড়ে বসে রয়েছে তার প্রত্যেকটা আচরণ চরিত্র স্বভাব ব্যবহারের মধ্যে যেন যেন মনে হচ্ছে ভাগবতী মহাপুরাণ পরিস্ফুটিত রূপে আমাদের সামনে প্রকাশ করেছে নিজের স্বরূপকে তে বৈ বিদন্তি অতিতরন্তি চ দেবমায়াম স্ত্রী শূদ্রহূণ সবরয়োপি পাপজীব यद्भुत क्रम परायणशील शिक्षा তির্যগজনায়পি কিমু শ্রুত ধারণায় যে যারা অত্যন্ত পতিত বলে মনে করেন যাদের বেদেতে অধিকার নাই স্ত্রী জাতি শূদ্র হুন সবর যে ওপি পাপ আরও যে সমস্ত পাপি জীব আছেন তারা যদি এই পরহংস গুরু বৈষ্ণবগণের যাদের জীবনে ভাগবতজি মহাপুরাণ প্রতিফলিত রূপে নিজের স্বরূপকে দেখাবার চেষ্টা করছেন সেই সব গুরু বৈষ্ণবের চরিত্র স্বভাবকে যদি আপনারা অনুশীলন করেন তাহলে অনায়াসে আপনারা ভগবানের কাছে পৌঁছে যেতে পারেন আমি প্রমাণ সম্বন্ধে উল্লেখ করেছিলাম সকালে সুতস্ব পুংসাম সুচির সমস্য নাঞ্জ শাশুড়ির ভিড়িত অর্থ তত্তৎ গুণানুশবনম মুকুন্দ পদারবিন্দ হৃদয়েশ যেসাম যারা ভগবানের চরণ কমলকে হৃদয়তে অবরুদ্ধ অবরুদ্ধ করে রেখেছেন তাদের চরণ কমলের মহিমা যদি আমরা শ্রবণ কীর্তন করি তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না আর বিপরীত পক্ষে যদি আমরা এসব ত্যাগ করে দিয়ে কেবল বেদ বেদান্ত আদি পাঠ করে শ্রাদ্ধায় অধ্যায় নিরুদ্ধায় উপবাস বিভিন্ন করে নিজেকে সংশোধন করার চেষ্টা করি তাতে ভগবত প্রাপ্তির সম্ভাবনা কম বরঞ্চ বহু সময় যে এই সমস্ত ক্রিয়াকর্ম করে আমি কাটালাম বেদ আদি অধ্যায়ন সুতস্ব ফংসাম সুচির সমস্যা বহু পরিশ্রম করলাম শ্রদ্ধায় অধ্যায় কিন্তু যদি আমি গুরু বৈষ্ণবের পবিত্র চরিত্র চরিত্রাবলী গুণাবলী আলোচনা করতাম তাহলে আমার চরম মঙ্গল হয়ে যেত ভগবানের কৃপা হয়ে যেত শ্রীমদ ভাগবতী মহাপুরাণে ভাগবত বিষয়ে রাজা পরীক্ষিতের প্রশ্ন দেবর্ষি নারদ গুণাতীত ভগবান ভগবানের গুণকীর্তনে নিয়োজিত হয়েছিলেন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন হে ব্রহ্মণ দেবর্ষি নারদ শ্রীমদ ভাগবতী মহাপুরাণের গুণকীর্তনে নিয়োজিত হয়েছিলেন যে যে ব্যক্তির নিকট যে যে প্রকারে তিনি যখন যখন কীর্তন করেছিলেন সেই সমস্ত অবগত হতে আমার ইচ্ছা হচ্ছে সকালে আলোচনা করা হয়েছিল আর দ্বিতীয়বার করা হবে না শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম গৃণতশ্চ সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি ধৌতাত্মপুরুষ কৃষ্ণপাদমূলম নমুঞ্চতি মুক্ত সর্বপরিক্লেশ পান্থ সশরণম যথা পান্থ যেমন অনেক পরিশ্রম করে বহু নগর দেশ আদি ঘুরে যখন নিজের স্থানেতে পৌঁছান যখন স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করেন সেরকম ধরনের যারা ভগবানের গুণকীর্তন করেন তারা কখনোই যারা অনুভবে রাজ্যে পৌঁছেছেন তারা কখনোই পুরুষ পুরুষহা মানে হলো যেসব জীবাত্মাগণ ভগবানের বিমল কথা কীর্তন শুনতে শুনতে গান করতে করতে পরম পবিত্র হয়ে গেছেন ধৌত আত্মা মানে যার হেতু অন্তঃকরণ ধুয়ে নির্মল হয়ে গেছে অর্থাৎ যেটা কিছুদিন পরে আপনারা গুন্ডিচা মানদন লীলা শুনবেন সেইটার সার্থক স্বরূপ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরূপচন্দিকা বিতারণম বিদ্যাবধুরী জীবনম আনন্দানবুদিবর্ধনম প্রতিপদম পূর্ণামিত বা স্বাদনম পরম বিয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রীকৃষ্ণ সংকীর্তনম আমি এই সম্বন্ধে আবার পরে আলোচনা করব আসছে কাল যে প্রসঙ্গ চলছিল সেখানে পরীক্ষিতের প্রশ্নে সুখদেব কর্তৃক ভগবদুক্ত ভাগবত কথন সুখদেব গোস্বামী ভাগবত কথা কিঞ্চিত বলতে আরম্ভ করলেন বলতে আরম্ভ করে প্রথমেই যে আমাদের যে চিন্তা আমাদের মনে যে সংশয় রয়েছে যে ব্রহ্মাজি জগৎগুরু জগৎগুরু জগৎ সমীহের পরম গুরু সে আদিদেব বিরিঞ্চি অর্থাৎ ব্রহ্মা সৃষ্টি করবার ইচ্ছায় নিজের অধিষ্ঠানেতে উপবেশন করে সৃষ্টি কিভাবে করব সৃষ্টি কিভাবে হতে পারে এই ধরনের চিন্তায় নিমজ্জিত আছেন কেমন করে আমি সৃষ্টি করব কিভাবে সৃষ্টি করা সম্ভব হতে পারে এ ধরনের আলোচনা করছিলেন অনেক কাল চিন্তা করেও কোনো সমাধানে তিনি উপনীত হতে পারলেন না প্রপঞ্চ নির্মাণ কিভাবে হতে পারে এ বিষয়ে অভিমত বা অভিব্যক্ত মানে তার যে অভিমত সেটা কোনো পরিপূর্ণ স্বরূপ ধারণ করল না বুঝতে পারছেন না তিনি প্রজ্ঞা দৃষ্টি লাভ করতে পারছেন না অনেক চিন্তা করে যখন চিন্তায় বিহল অবস্থায় রয়েছেন তখন নিজের স্থানে বসে বসে দুটো শব্দ শুনলেন তপ তপ শুনলেন তপ এটা কি এর মানে কি এটাকে ভগবান অনুভব করিয়ে দিলেন জলের মধ্যে থেকে উচ্চারিত হলো এই দুটো শব্দ এ দুটি অক্ষরের ক থেকে ম পর্যন্ত পঁচিশটিকে শব্দ যারা ব্যাকরণ পড়েছেন তাদেরকে স্পর্শবর্ণ বলা হয় ক থেকে ম পর্যন্ত ক ক গ ঘ এই করতে করতে ম পর্যন্ত তা ষোড়শ এবং একবিংশ অক্ষর এই দুটোকে যদি চুজ করে নেওয়া হয় আলাদা নেওয়া হয় ষোড়শ আর একবিংশ দুটো শোক তাহলে ত আর প থাকে তপ এই শব্দটি শোভন করলে চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করতে থাকলেন কি ব্যাপার কোথা থেকে এলে এই শব্দ শেষকালে ভগবান যদি অন্তর্জামী রূপে তাকে কিছু অনুভব করিয়ে দেন তপমানে তিনি নিজের যে বহিঃপ্রজ্ঞাচালিত বৃত্তির দ্বারা নিজের কারণ এবং এই সমস্ত কারণের মূল তাকে অনুসন্ধান করতে যাওয়া এই যে চেষ্টা তিনি বুঝতে পারলেন এটাকে ত্যাগ করা উচিত বহিঃপ্রজ্ঞাচালিত বুদ্ধির দ্বারা অধক্ষ যে ভগবান ভগবত সম্বন্ধে অদক্ষজ জগতের ভগবান সম্বন্ধে কোনো কিছু বিষয় জানতে যাওয়া মূর্খতা ছাড়া আর কোনো কিছুই নয় আমরা যে সবচেয়ে বড় মূর্খ সেটি প্রমাণিত হয় যখন আমরা আধ্যাত্মিক বিচার অবলম্বন করে অগ্রসর হতে থাকি তিনি অনুভব করলেন যে আমার কেন যেন মনে হচ্ছে আমার আধ্যাত্মিক বৃত্তিকে ছেড়ে দিয়ে কে যেন বলছে অন্তর্মুখী হয়ে যাও আপনারাও যদি নিজের জীবনে প্র্যাকটিক্যালি দেখতে পাবেন যে বা যারা গুরু বৈষ্ণবের কৃপাতে অন্তর্মুখী হয়ে গেছেন বাইরের আর কোনো কিছু ভাল লাগে না কিছু দেখতে এমনি থাকতে হয় তাই আছেন আর যে সংসার মর নাহি লাগে ভালো এরকম একটা অবস্থা অন্তর্মুখী হয়ে যাওয়া মানে হলো ধীরে ধীরে সেই পরম সত্য সেই পরম সত্য বস্তুটাকে বাইরের জগতে না খুঁজে অন্তরের মধ্যেই সে অমৃত রয়েছে যেটাকে খুঁজবার অন্বেষণের চেষ্টা করা তপ এই দুটো বাক্যে তপ তপের দ্বারা তিনি উপলব্ধি করলেন যেন তপস্যা করতে বলছেন অর্থাৎ অন্তর্মুখী করে দাও বহির প্রজ্ঞাচালিত বৃত্তির দ্বারা তুমি কিছু করো না তখন তিনি স্থির হয়ে বসে বললেন চিন্তা করতে থাকলেন বাইরের আর চিন্তা ছেড়ে দিলেন এবার আত্মস্থ হলেন ব্রহ্ম এই ব্রহ্মা কী করলেন শ্বাস এবং জ্ঞান কর্মেন্দ্রীয় সংযমপূর্বক যেটা আমি একটু আগে বললাম করে তপস্যায় নিযুক্ত হলেন দিব্য সহস্র বছর তিনি নানা রকম চেষ্টা করলেন তার আগেতে তিনি আমার কারণ কে আমি কোথা থেকে এলাম আর যেটার ওপর বসে রয়েছি সেটাই বা কি একটা পদ্ম তার ওপর তিনি বসে রয়েছেন সমগ্র চোদ্দ ভবনটা ব্রহ্মা যে পদ্মের নালে পদ্মের উপরে অধিষ্ঠিত আছেন তার ওই যে স্টেম আছে পদ্মের যে ডগাটা আছে তার মধ্যে চোদ্দ ভবনের অধিষ্ঠান ওপরে ব্রহ্মা আছেন সবচেয়ে ওপরে ব্রহ্মা তিনি অনেক চেষ্টা করে ওই পদ্মের নালের ভেতর দিয়ে নিচে গেলেন আবার উপর উঠছেন নিচে যাচ্ছেন আবার উপর উঠছেন অনেক সময় নষ্ট করে ফেললেন কিছুই বুঝতে পারলেন এভাবে তিনি নিজের জীবনের অনেক সময় নষ্ট করে ফেলেন খালি নিচে যাচ্ছেন ওপরে উঠছেন নিচে যাচ্ছেন ওপরে উঠছেন কিছু বুঝতে পারছেন না কি হলো তারপরে এই ঘটনাটা আমি বললাম তিনি আত্মস্থ হয়ে বসে বললেন তপস্যা শুরু করলেন দিব্য সহস্র বৎসর তপস্যার ফলেতে ভগবান পরাৎপর হরি অখিলেশ্বর তার উপর সন্তুষ্ট হলেন সন্তুষ্ট হয়ে তিনি তার নিজের ধামকে দেখালেন ঠিক যেমনভাবে বৃন্দাবনেতে গোপবালকগণ যখন আবদার করেছিলেন এ কানায় ও বৈকুণ্ঠ জগৎ দেখায় আমাদেরকে দেখিয়ে দে কেমন হয় কিছু বলে দেখাবো দাঁড়া বল না এখনই দেখা তখন তিনি বৈকুণ্ঠ লোককে দেখিয়ে দিলেন ও বলল বাবা কি গোপবালকগণের এইসব ইচ্ছা তিনি হ্যাঁ, হ্যাঁ আমাদের বৈকুণ্ঠ লোক দেখা তুই তুই তো সব পারিস দেখা ওরা আগুন লেগে গেলে চিন্তা করে না বললো আমাদের তো কৃষ্ণ আছে আগুন লেগে গেছে কোনো চিন্তা নেই নিশ্চিন্ত কৃষ্ণের ওপর ভরসা রেখে নাকে সর্ষে তেল দিয়ে রয়েছে আনন্দ কোনো চিন্তা নেই যারা কৃষ্ণের ওপর এরকম ভরসা রাখেন তাদের জীবন মধুময় হয়ে যায় অমৃতময় হয় কিন্তু এসব মুখে বলা সোজা কিন্তু যেসব মহাপুরুষগণ নিজের জীবনেতে এইসব আচরণ করেছেন পালন করেছেন তারা ছাড়া বাদবাকিকে অনুভব করতে পারবেন না এরও শুনবেন বৈকুণ্ঠ জগৎ দেখালেন অবিদ্যা অস্মিতা রাগ দেশ অভিনিবেশ পঞ্চক্লেশ মোহ ভয়ের লেশ মাত্র সেখানে নাই আহা বৈকুণ্ঠ মানে হলো যেখানে কুণ্ঠা ধর্মের অবস্থিতি নেই এই জগৎটাকে বলা হয় কুণ্ঠাময় জগৎ এই জগৎটাকে বলা হয় কুণ্ঠাময় জগৎ মেটেরিয়াল জগৎ এখানে কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে কুণ্ঠাময় হৃদয়ের অবস্থা হয়ে থাকে some sort of hesitation always there সবসময় কোনো না কোনো একটা সংশয় একটা সংশয় পরিষ্কার হৃদয় নেই দিলটা এই যে দিলটা হৃদয়টা আছে এটাকে টান মেরে খুলে দিলে ভগবানের কাছে সোজাসুজি হয়ে গেলে ব্যাস কাজ হয়ে গেল কিন্তু সেটা বলা সোজা অত সোজা নয় নিজের হৃদয়টাকে খুলে দেওয়া খুলে জঞ্জালগুলোকে সব বের করে দিয়ে পুরস্কার করে দেওয়া ভগবান আর তখন সোজাসুজি দেখা যায় নিজের হৃদয় যখন নির্মল হয় সমস্ত বোঝা যায় ভগবত বিজ্ঞানকে হৃদয়তে স্থান দিতে গেলে একটাই গুণাবলীর দরকার সরল হইলে গোড়ার শিক্ষা বুঝিয়া লইবে একটা কথাতে সব শেষ এত কথা আলোচনা করে দার্শনিক হ্যাঁ দার্শনিক আলোচনা তো দরকার এত দার্শনিক আলোচনা একটা কথাতে শেষ হয় সরল হইলে গোড়ার শিক্ষা বুঝিয়া লইবে বাস হয়ে গেল পারবে সরল হতে সরল হওয়া অত সোজা না সরল হইলে গোড়ার শিক্ষা বুঝিয়া লইবে কত সুন্দর সুন্দর কথা জগদানন্দ পণ্ডিত বলেছেন একটা খালি প্রেম বিবর্ত যদি এরকম থাকে ব্যাস ভগবত প্রাপ্তি হয়ে যায় যদি প্রেম ভক্তি চন্দ্রিকা এখানে থাকে আমার এই প্রেম ভক্তিটা চন্দ্রিকা ধরে ভগবানের কাছে চলে যাওয়া সেলে গৌরকিশোর দাস বাবাজী মহারাজের এইখানে ট্যাঙ্কিতে নাম পড়ে থাকতেন প্রার্থনা এবং প্রেম ভক্তি চন্দ্রিকা এই পাতলা পাতলা দুটো ছোট্ট ওটা নিয়ে ভগবানের কাছে চলে যাওয়া যায় কিন্তু বুঝলে তো বান্দরে সিনে কলা আর সুয়ারে সেনে কুসু এই হচ্ছে আমার অবস্থা বাস্তবিকভাবে সরল হয়ে গেলে আর কোনো সমস্যা নেই সরল হইলে গোড়ার শিক্ষা বুঝিয়া নেই হয়ে গেল যদি গৌরাঙ্গের সঙ্গে কেউ প্রেম রাখতে চায় তাহলে বলছে যেন ছোট হরিদাসের কথা থাকে যেন মনে যদি প্রণয়ে রাখিতে চাও গৌরাঙ্গের সনে ছোট হরিদাসের কথা থাকে যেন মনে ব্যাস হয়ে গেল একটা কথা দিয়ে সব মাথায় ঢুকে গেল বাহ কি সুন্দর কথা বলো তো ছোট হরিদাস যা যা শিক্ষা দিয়েছেন ছোট হরিদাসকে কেন্দ্র করে ছোট হরিদাসকে কেন্দ্র করে যা শিক্ষা মহাপ্রভু জগতে স্থাপন করেছেন সেটা আমার জীবনে যদি নাই এলো তাহলে আমি গৌরীয় মঠের বলে পরিচয় দিয়ে কি লাভ হলো লাভ তো হলো না গৌরীয় বলে পরিচয় দেওয়ার অধিকার তারই আছে যে সম্যক রূপে গৌরাঙ্গের বলে নিজেকে সমর্পণ করে দিয়েছেন গৌরাঙ্গে সংকীর্তন যোগে আর গৌরাঙ্গে সংকীর্তন যোগে কেউ বাস্তবিক আত্মসমর্পণ করেছেন কিনা নিজেকে আত্মোৎসর্গ করেছেন কিনা তার প্রমাণ কি যেমন দেশ মাতৃকার জন্য স্বাধীনতার জন্য যখন এক একজন দেশ মাতা বন্দে মাতারম বলে দিয়ে দিল মা দেশ মায়ের জন্য নিজের জীবনকে দিয়ে দিল ওরা কিন্তু আর পিছিয়ে আসেনি পিছিয়ে এসছিল ভগৎ সিং বিনয় বাদল দীনেশ আমি এসব কথা বলতে বসি এগুলো জড়জগতের কথা তথাপি একটা কারণ জড়জগতের কথা হলেও এই এই পর্যায় পর্যন্ত ওঠার মতো যোগ্যতা কার আছে দেখিয়ে দিন বড় বড় কথা লেকচার দিয়ে লাভ নেই এই যে এ পর্যন্ত উড়ে যে দেশমাতার জন্য প্রাণকে অনায়াসে দিয়ে দিচ্ছেন এই পর্যন্ত উঠেছেন কে আছে সমাজে দেখাক সমাজে কে কে আছে দেখাক দেশমাতার জন্য প্রাণ দিয়ে দেবে আর ভগবানের জন্য প্রাণ দেওয়া তো অনেক বড় কথা এটা তো চারটিখানি কথা না এক এক কথায় সূর্য সেন মাস্টারদার কথাতে দেশ মাতার জন্য প্রাণ দিতে পারবে তোমরা হ্যাঁ আমরা প্রাণ দেবো ছোট ছোট ছেলে স্যার ষোলো বছর আঠেরো বছর দিয়ে দিচ্ছে প্রাণ কিন্তু যখন গুরুচরণে আশ্রয় গ্রহণ হয়েছিল যখন দীক্ষা গ্রহণ হয়েছিল তখন আমার প্রতিজ্ঞা করার কথা ছিল আত্মনিবেদন পরিপূর্ণরূপে দেবে তোমার নিজের কোনো ইচ্ছা থাকবে না অর্থাৎ যেভাবে দেশমাতার জন্য স্বাধীনতা সংগ্রামীদের প্রাণটাকে দিয়ে দেয় আমি গল্প বলছি না তার উদাহরণ দিলে আপনি এক্ষুনি বুঝে যাবেন চৈতন্য চরিত আমি তো থেকেই উদাহরণ দেবো কেন গৌড়ীয় দর্শনের আলোকে আমি ভাগবত আলোচনা করতে বসেছি এই জন্য গৌরাঙ্গ মহাপুর শিক্ষাতে খালি ঘুরে ফিরে আমাকে যেতে হচ্ছে বলছেন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষার আলোতে এইসব আলোচনা করা দরকার যারা দীক্ষাকালে গুরুচরণে আত্মসমর্পণ করে দেন যেটা শাস্ত্র বলছেন দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণতরে করে আত্মসম একটা উদাহরণ আমি ফিরে যাই আমি এত বড় মিথ্যু এত বড় আমি ঠগ এত বড় আমি জোচ্চোর যে পরমাংশ গুরুচরণকেও আমি ঠকাতে চেয়েছিলাম তিনি বলেছিলেন দেখো বাবা আত্মনিবেদন হলে তাহলে আমার হৃদয়ের সমস্ত যা যা কিছু আছে তোমার পেতে দেরি লাগবে কিন্তু আমি কিছুই পেলাম না কারণ গুরুচরণকে আমি ঠকাতে চেয়েছিলাম আমি আত্মনিবেদন করি নাই কথা ছিল গুরুচরণের জন্য আমি আমার প্রাণকে দিয়ে দেব কিন্তু আমি দিতে পারি না ছিল ভক্তি বিলাস চিত্তগোস্বী মহারাজ বলতেন তিনি কুঞ্জদা ছিলেন কুঞ্জদা জীবনী দু আড়াই বছর হলো লেখা হয়ে পড়ে রয়েছে ছাপানো হয়নি পড়লে আশ্চর্য হবে মিথ্যে কথা বলেছিলেন আমাকে দিয়ে কষ্ট করে লেখালেন তারপর পরে রয়েছে কোনো না কোনো সময় সেটা প্রকাশিত হবে শিল ভক্তিবিল্লা চিত্ত মা বলেছিলেন যারা গুরু বৈষ্ণবের সেবার জন্য ছুটে আসছেন তারা মনে রাখবেন গুরু বৈষ্ণবের সেবা করা আগে এই কথাটা মনে রাখবেন আপনারা কিন্তু আগুনে ঝাঁপ দিচ্ছেন শিল কেশব গোস্বী মহারাজ বিনোদ দা প্রভুপাদের জন্য আগুনের সম্মুখে চলে গেছিলেন সবাই মিলে মারছে এত বড় বড় ইট তেমন বলছে মারুক আমাকে মারুক আমি মরব মৃত্যুর সম্মুখে চলে গেছিলেন গুরু ভক্তির এইসব হচ্ছে লক্ষণ আমি বানিয়ে কথা বলতে বসি নাই প্রত্যেকটা এক্সাম্পল গুরুচরণের জন্য আমাকে জীবন দিতে হবে মানে কি গুরুচরণ যে সত্যতে প্রতিষ্ঠিত রয়েছেন যে সত্যতে আমাকে দীক্ষিত করেছেন সেই সব অক্ষয়তম সত্য কথা বলতে গিয়ে আপনাদের কাছে যে যত আক্রমণ আমার উপর আসুক সেগুলো আমি সহ্য করবো আর তাতে যদি মরতেও হয় তাতেও আমার কোনো অসুবিধে নেই তিনি আমাকে সত্যতে দীক্ষিত করেছেন মিথ্যেতে দীক্ষিত করেন নাই ভগবান সত্যস্বরূপ সেই সম্বন্ধে আমি পাঁচ সাত দশ দিন আগেও আলোচনা করেছিলাম সত্যব্রতম সত্য ইত্যাদি শ্লোক আলোচনা করা আবার কোনো সময় করব ছিল সনাতন গোসাইয়ের ওপর ভগবান একটা অপূর্ব পরীক্ষা করেছিলেন ছিল সনাতন গোসাইয়ের গায়ে কুণ্ডু রসা কুণ্ডু রসা অর্থাৎ চুলকায় রক্ত পরে পুঁজ হয়েছে সচ্চিদানন্দ স্বরূপ ভগবানের আর সাধুগণেরও তাই চিন্ময় স্বরূপ সনাতন এই শরীর নিয়ে পৌঁছালেন কোথায় বলছেন নীলাচলে পৌঁছালেন নীলাচলে ভগবানের গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যেখানে লীলা করছেন সেখানে পৌঁছালেন ঝাড়িখণ্ডের এইসব জল এইসব নিয়ম করেন নাই কখন তার এ ধরনের হয়ে গেছে গায়ে কণ্ডুরসা তিনি নির্বেদ প্রাপ্ত হলেন বললেন আমি আর এই শরীর রাখতে ইচ্ছে করছে না প্রভু এসে খালি আমাকে আলিঙ্গন করেন আদর করেন আর আমার যত গায়ের ক্লেদ এই পুঁজ রক্ত প্রভুর গায়ে লেগে যায় সুবর্ণবর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দনাঙ্গদি উপনিষদ বলা সুবর্ণবর্ণ হেমাঙ্গ সোনার মতো বরণ চন্দনে লিপ্ত কার কথা বলছেন কার কার কথা সোজা কথায় চৈতন্য মহাপ্রভু সোজা কথা আর কাউ না মায়াপুরী সপ্তপুরী মায়াপুরী মায়াপুরীকে ওই মায়াপুর বোকা লোকগুলো তারপরেও বুঝতে পারেন সনাতনের সংকল্প মহাপ্রভু বুঝতে পেরে গেছেন জানতে পেরে গেছেন যে সনাতন রথের তলায় রথের চাকায় প্রাণ দেবে বলে ঠিক করেছে মহাপ্রভু এসে সনাতনের কাছে বসলেন আদর করে সনাতন যদি যদি এই প্রাণটাকে বিসর্জন দিলেই ভগবানকে পাওয়া যায় তাহলে এরকম আমি প্রাণ কোটিবার আমি বিসর্জন দিয়ে দেব সনাতন যদি এই শরীরটাকে দিয়ে দিলেই ভগবানকে পাওয়া যায় এরকম শরীর আমি দিয়ে দেবো আমাদের বৃন্দাবনে রসিক ভক্তগণ বলেন अगर गर्दन दे के भी भगवान मिलता है तो भी सस्ता बहुत सस्ता বোঝা গেল কি বললাম যদি এই গরদানটা দিয়ে ভগবানকে পাওয়া যায় তো বললো খুব সস্তায় পেয়ে গেলাম এত সস্তা গরদানটাকে দিয়ে দিলাম দিয়ে ভগবানকে পাওয়া গেল আরে বাবা এত সস্তা পাওয়া গেল হ্যাঁ এত সস্তায় ভগবান পাওয়া যাচ্ছে চৈতন্য মহাপু আমাদের বহু সস্তায় ভগবানকে পাওয়া পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু আমি মহামূর্খ তাই জন্য আমি পারলাম না যেটা প্রবোধানন্দ সরস প্রকাশানন্দ সরস্বতীকে বারাণসীতে বসে তিনি বলেছিলেন গুরু মরে মূর্খ দেখি করিলেন শাসন তুমি মূর্খ তোমার নাহি বেদান্তে অধিকার সাক্ষাৎ ভগবান এইসব কথা বলে তার অহংকারটাকে ভাঙছেন তুমি কেবল কাজ করো সংকীর্তন করো নাচো গাও ভক্ত সঙ্গে নাচো গায় ভক্ত সঙ্গে করো সংকীর্তন কিন্তু আমার মাথায় ঢুকলো না সংকীর্তনটা কি কিরকম চরিত্র কিরকম স্বভাব হলে কিরকম গুরু লাভ হলে কিরকম গুরু চরণে পরমহংস চরণে আত্মনিবেদন করলে চৈতন্য মহাপ্রভু সম্প্রদায়ের পরমংশ তাহলে আমার এই সংকীর্তন যজ্ঞেতে অধিকার হবে সংকীর্তন সংকীর্তনৈক পেতর এই নিতাই এবং গৌর তাহলে সংকীর্তনের দ্বারাই ভগবানকে পাওয়া যায় শাস্ত্র বারবার বলছে কিন্তু আমার এই মাথাটা ঢুকছে না সংকীর্তনের নৈভ সর্বা সর্বস্বার্থ অভিলভ্যতে সর্বস্বার্থ অভিলভ অভিলভ্যতে সর্বস্বার্থ অভিলভ্যতে কেবল সংকীর্তনের দ্বারাই সমস্ত কিছু লাভ হবে কৃষ্ণ প্রেম পর্যন্ত ভগবত প্রাপ্তি হয়ে যাবে সংকীর্তনের দ্বারা কিন্তু কেউ করছে না কেউ কেউ করছে কি যেও করছে সেই কীর্তনের দ্বারা ভগবান সন্তুষ্ট তো হচ্ছেই না আবার পাবলিককে সন্তুষ্টির জন্য কত হাততালি হবে কত প্রণামী পড়বে সেই জন্য আবার কীর্তন হয় ভগবানকে সন্তুষ্ট করার জন্য কেউ কাউর মাথা ব্যথা নেই আর দেখা যায় না কিছু না কোথায় রয়েছে তাই ঠিক নেই কি দরকার আছে লোকগুলোকে তো দেখা যাচ্ছে মাগুলো হাততালি দেবে প্রণামী দিয়ে দেবে একটু ভালো করে কীর্তন করে একটা চুল ফুল নাড়া দিয়ে একটু শুনিয়ে দিবে ভগবানকে সন্তুষ্টি করবার জন্য কাউর কোনো মাথা ব্যথা নাই তাই জন্য ভগবানকে পাওয়া যাচ্ছেন ভগবানকে পাওয়া অত্যন্ত সোজা কলিকালে চৈতন্য মাপও দেখিয়েছেন সনাতন গোসাইকে বললেন সনাতন যদি এই শরীরটাকে দিয়ে যদি ভগবানকে পাওয়া যায় তাই এরকম শরীর আমি কোটিবাদ দেবো বল তার মানে বল তুমি চালাকি করছো রথের তলায় প্রাণ দেবেন মহাপ্রভু আগেই জানেন মুরারিগুপ্ত যখন নিজের শরীরটাকে রাখবেন না কাতি বানিয়েছেন একটা মহাপ্রভু সকালবেলা এসে বলছেন যখন ওই আমি মজার কথা বলেছিলাম ছোট্ট বয়সে আর নিত্য সম্বন্ধ তাদের গৌরাঙ্গ আসতে তো নিত্য ভিত্ত আর যখন পাতের সামনে এসে এরকমভাবে করলেন তখন মুরারি এরকম চোখ পাকাচ্ছে এরমভাবে হ্যাঁ ইচ্ছা কর এই মুরারি চোখ পাকাবি না বাচ্চা মুরারি চোখ পাকাবি না বলছি হ্যাঁ যে ভক্তি মানে না তার পাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছাপ করে দিই বেটা নিত্য সম্বন্ধ ভগবান এবং ভক্ত এ তো নিত্য সম্বন্ধ কতদিন বাজার করতে গিয়ে কতদিন বাজার করতে গিয়ে শ্রীধরকে ঠকিয়েছেন সে বলে তুমি যাও তো অন্য জায়গায় যাও তুমি আমার কাছে কেনাকাটি করতে এসো না এলে রোজ তোমার সঙ্গে আমার ঝগড়া হয় বলে ঝগড়া হবে না তুই আমাকে দিয়ে দে বলে দেবো কি এমনি আমার গঙ্গা পুজো করতে হয় না বল গঙ্গা পুজো গিয়ে কী করবি গঙ্গা তো আমার দাস এ ব্রাহ্মণ হয়েছ এইসব কথা বলতে লজ্জা করে না তোমার যাও অন্য জায়গায় যাও এখানে আমার সঙ্গে রোজ টানাটানি আমি তোর থেকেই নেব তোর খলা এই যে থোর কলা মোচা না হলে আমার হবে না হলে আমাকে নেবেও আবার রোজ ঝগড়া করবে এই মোচাটা এত গর্ভমোচা নিয়েছে মোচাটা নিয়ে বললো এত দাম আমার লাগবে না এত দাম অর্ধেক দাম বল হ্যাঁ অর্ধেক আমি দিতে পারবো না দিয়ে দাও মোচা একবার মহাপ্রভু টানছেন এরাম আহ দিয়ে দাও এরম টানছেন আমি দেবো না মোচা হবে না এই দামে তো হবে না এই দামে তো হবে না যাও এরকম ভগবানের সঙ্গে ভক্তের লীলা তিনি তো পরে বুঝলেন যে এইটি এই হচ্ছেন ভগবান যা চরণ থেকে গঙ্গা এসছে আমি গঙ্গা পূজা করে তার ভালোবাসা পেলাম শ্রীধর কবে বুঝল যখন মহাপ্রভু অষ্টপর বসে রইলেন শ্রীধরকে ডাক শ্রীধরকে ডাক শ্রীধর কোথায় শ্রীধর এসে দেখে এই কি কাকে দেখছি যাকে ব্রাহ্মণের ছেলে বলে জানতাম এই তো দেখি বাপ রে বাপ বসে রয়েছে একেবারে শ্রীনারায়ণের খরটায় তখন হয়ে গেছে এইভাবে মহাপ্রভু কৃপা করেন ভক্তগণকে তাহলে আমরা দেখলাম সনাতনের ভেতরের যে ভাবটা তখন সেইটাই ব্যাখ্যা করে মহাপ্রভু বলেছেন সনাতন হরিদাসকে বলছে হরিদাস বিচার করো তো তুমি বিচার করো এই কত বড় অন্যায় করছে এ আত্মনিবেদন করেছে আমার কাছে সনাতনের কথা বলছে সনাতন আমার কাছে আত্মনিবেদন করেছে তা আত্মনিবেদন করলে সনাতন তোমার শরীরটা এখন আমার শরীর তোমার শরীরটা এখন তুমি রথের তলায় দেবে কি কোথায় দেবে তোমার অধিকার কোথা থেকে হলো বোঝা গেল মাপ বলছেন হরিদাস একজনের সম্পত্তি যদি কাউ কাছে রাখতে দেয় সে কি সেই সম্পত্তিটা অপচয় করতে পারবে হরিদাস বলছেন না দেখো এ কি অন্যায় করছে জ্ঞানী হয়ে এ শরীরটা তখন আমার শরীর এই শরীরের দ্বারা আমি কত সাধন করব। আর এই চাইছে আত্ম তো এই রথের তলায় প্রাণ দেবে খবরদার এ ধরনের বিচার যেন তোমার না আসে সেই দিনই মহাপ্রভু কি করলেন তাকে আলিঙ্গন করে তার ভেতরে যত কুণ্ডু রসা সব পরিষ্কার করে দিলেন এ হচ্ছে ভগবানের লীলা পুরুষোত্তম ভগবানের অপূর্ব লীলা ব্রহ্মাকেও অপূর্বভাবে তিনি কুণ্ঠা বর্জিত যে বৈকুণ্ঠ জগৎ তার এক ঝলক দর্শন করালেন বৈকুণ্ঠরূপ বৈকুণ্ঠ জগৎ দেখালেন অপূর্ব এই জগতে কুণ্ঠা ধর্ম স্ত্রী স্বামীর কাছে সব খোলে না স্বামী স্ত্রীর কাছে সব খোলে না ছেলে মেয়েরা মা বাবার কাছে সব খুলে বলবে না সব ঢাক ঢাক গুড় গুড় এইভাবে এই জগতে সবসময় কুণ্ঠা ধর্ম বৈকুণ্ঠ জগতে এইসব চালাকি চলে না সেখানে পচা জিনিস এলাও হয় না যা কিছু দুর্গন্ধ দূষিত হ্যাঁ এই সমস্ত জিনিস ওখানে চলে না সেগুলো ফিল্টার হতে হতে ফিল্টার হতে হতে বিরজার পারে যাবে বিরজাতে বিগত রজা সমস্ত ময়লাকে ধুয়ে দিয়ে তারপর সেখানে ব্রহ্মলোক আদি অতিক্রম করে সদ্যমুক্তি এবং ক্রমমুক্তির কথা আলোচনা করেছিলাম এইভাবে সেখানে পৌঁছে যাবে ব্রহ্মা সেখানে অবাক হয়ে সেই সব জগতের বৈকুণ্ঠ জগৎ যখন দেখালেন সেখানে অবাক হয়ে দেখছেন শতপত্র লোচনাহা পিসঙ্গবস্ত্রা সুচরু সুরুচ সুপে সুপেশ সর্বে চতুর্বহব উন্মিষৎমণি প্রবেক নিষ্কু निष्काभरण सुवर्चस श्यामावदाता सतोपत्रोचन पिशंग वस्त्र सुरुच सुपेशस सर्वे चतुर्वहव उन्मेष मणि प्रवेको निष्कावरण सुवर्चस प्रवाल वैदुर्ज मृणाल वर्चस পরিস্ফুরত কুণ্ডল মৌলি মালিনাহা বৈকুণ্ঠের পার্শ্বদরা আছে তারা শ্যামবর্ণ ও অপূর্ব উজ্জ্বল শ্যামবর্ণ অপূর্ব তাদের পিতাম্বর চতুর্ভুজ আহা মণিময় তাদের অঙ্গদবালা বিভিন্ন বক্ষের আবরণ বৈদুর্যমণি আহা কি তেজ এই সমস্ত দীপ্তিশালী কুণ্ডলধারিণী কিল্ল কুণ্ডলধারী মৌলি মালা ধারণ করে রয়েছেন কারা এই যাদেরকে বৈকুণ্ঠ জগতে দেখছেন এই সব দেখে ব্রহ্মার মাথা একবারে নিচু হয়ে গেল নিচু হয়ে কি করছেন দণ্ডবোধ জানাচ্ছেন ভগবানকে আর তো কিছু নেই কোনো উপকরণ নাই ননাম পদাম ভুজমস্য ননাম পদাম ভুজমস্ব বিশ্বশ্রী পারমহংসে ন পথাদিগম্যতে ভগবদ্দূত দর্শন করে ব্রহ্মার অন্তঃকরণ আনন্দে পরিপ্লুত হয়ে পড়ল তার লোমে রোমাঞ্চ দেখা দিল চোখে অশ্রু জল এসে গেল ভক্তিপূর্বক কেবল পরমহংস পথের দ্বারা যাকে একমাত্র পাওয়া যায় পরমহংস পরমহংস পথের দ্বারা যাকে পাওয়া যায় সেই ভগবানকে খালি নমস্কার